বর্তমানে যুব সমাজের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো এই ইন্টারনেট বিষ বৃক্ষ যাকে আমি বলি বিষ বৃক্ষ ইন্টারনেট বর্তমানে যুব সমাজের জন্য বিষ বৃক্ষ বিষের গাছ কয়জন মানুষ আজকে ইন্টারনেট ভালো কাজে ব্যবহার করছে আমাকে বলেন ইচ্ছায় অনিচ্ছায় আপনার সামনে অশ্লীলতা চলে আসতেছে ঠিক না চাচ্ছেন না কিন্তু তারপরেও কি চলে আসে ভালো কাজ কয়জন করতেছে মানুষের কিছু লাভ হয়েছে কিছু উন্নতি হয়েছে কিছু কাজ সহজ হয়ে গেছে এই ইন্টারনেটের মাধ্যমে কিন্তু জাতির যে ক্ষতি হয়েছে এটা বোঝানোর কোনো উপায় নাই আজকে যুবকরা সারা রাত ইন্টারনেট চালায় গান শোনে ইউটিউবে খারাপ খারাপ ছবি দেখছে বিভিন্ন মুভি দেখতেছে দেখে তার চরিত্রটা নষ্ট করতেছে তার অন্তটা নষ্ট হয়ে যাচ্ছে ফেসবুকে মেসেঞ্জারে বাইবারে এগুলো বিভিন্ন খারাপ কাজ করতেছে তারা আজকে হ্যাঁ এখন এর থেকে বাঁচার উপায়টা কি আপনি ইন্টারনেট বন্ধ করে দিবেন এই সুযোগও নাই এখন মানুষ একদিনও ইন্টারনেট ছাড়া চলতে পারে না এরকম লোক আছে মানে আধা ঘন্টা পর পর ফেসবুকে ঢুকে না ঢুকে থাকতে পারে না ইন্টারনেট ব্রাউজ করে থাকতে পারতেছে না কি করবে ইন্টারনেটে এখন দিনের দাওয়াতি কাজ চলছে যুবক ইন্টারনেটে এখন ইসলামিক বক্তব্য যাচ্ছে ইন্টারনেটে বিভিন্ন লেখালেখি হচ্ছে দিনের দাওয়াতি কাজ হচ্ছে তুমি সেই পেজগুলো সেই ইউটিউব চ্যানেলগুলো তুমি সাবস্ক্রাইব করো সেগুলো দেখো ওইটার ভিতরে ঢুকো ভালো আলেমদের বক্তব্য আছে সহি আকিদার অনেক বড় বড় সাহেকদের বক্তব্য নেটে আছে তুমি যাও ঢুকো তাদের বক্তব্য ফলে করো ফেসবুকে অনেক পেজ আছে এর মধ্যে কয়েকটা হলো সহি আকিদা গ্রহণ করুন তারপরে আহলে হাদিস মিডিয়া আপনার প্রতিদিন কোরআন হাদিস আপনার দিনী প্রশ্ন উত্তর ইসলামিক জীবন এই পেজগুলো সেখানে আছে ইসলামিক শর্ট ভিডিও এগুলো ফেসবুকে আছে এগুলো লাইক দেন এগুলো আপডেট পাবেন একটু পরপর বিভিন্ন শায়কদের বক্তব্য কাটিং করে সেখানে ছাড়া হচ্ছে অথবা ভালো একটা আর্টিকেল লেখা হচ্ছে ইসলামের একটা বিষয়ের উপর একটা টপিক লেখা হচ্ছে এটা শেয়ার করো তোমার এই শেয়ার করার কারণে একজন ব্যক্তি যখন দেখবে একটা মাসালা গ্রহণ করবে দলিল ভিত্তিক সে আমল করলে তুমি সাপ পাবা নিয়তটা ভালো থাকতে হবে এগুলোতে সময় দেও কিন্তু এছাড়া অন্য জায়গায় অন্য জগতে ঢুইকো না তাহলে তোমার চরিত্র চরিত্র নষ্ট হয়ে যাবে তোমার অধপতন ঘটবে যুবকরা সাবধান একটু আগেই বলেছিলাম এই চোখ এই কান এই অন্তর এই হাত এই হাতের আঙ্গুলগুলো সবগুলো সাক্ষী দিবে আলিয়াউমা নাস্তিমো আলা আফওয়াহিহিম সেদিন তাদের মুখকে আল্লাহ বন্ধ করে দিবেন ও তুকাল্লিমুনা আইদিহিম হাত সাক্ষী দিবে ওয়াটা সাদু আর্জুল হুম এই পা সাক্ষী দিবে প্রত্যেকটা আঙ্গুল এই বাটন চাপছি স্কিনে আমি টাচ করেছি এটা সাক্ষী দিবে কখন কোন অবস্থায় কি আমি টাচ করেছি কি লিখেছি এ দিয়ে কোন পাটনে আমি চাপ দিয়েছি সব সাক্ষী দিবি কেমতের দিন যুবক এই নেটকে তুমি ভালো কাজে ব্যয় করো অযথা এই বিষ বৃক্ষ তুমি প্রাউজ করো না আল্লাহ আমাদের সকলকে পাপ কাছ থেকে বেঁচে থাকা তাও বিজ্ঞান করুন আমিন